العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين ফরিদপুর গোয়ালচামট কেন্দ্রীয় কলোনি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয়ত তহিদে জনতা পর্দার আড়ালে থাকা আমার মা এবং বোনেরা একজন মুসলমানের জীবনে যত সম্পদ আছে তার যত প্রাপ্তি আছে এর মধ্যে সবচেয়ে দামি হলো ইমান এই কথা আমরা সকলেই স্বীকার করব যেই ব্যক্তি কোনো না কোনো দিন তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করেছে সেই মানুষ নিঃসন্দেহে এই কথা স্বীকার করবে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ইমান এই ইমানের জন্য গোটা দুনিয়া ত্যাগ করা যায় কিন্তু দুনিয়ার জন্য কখনোই ইমানকে ত্যাগ করা যায় না আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলহি বলতেন যদি তুমি গোটা দুনিয়া পেয়ে যাও একমাত্র আল্লাহকে না পাও তাহলে বাস্তবে তুমি কিছুই পাওনি আর যদি এমন হয় যে দুনিয়াতে তুমি কিছুই পাওনি কিন্তু এক আল্লাহকে পেয়ে গিয়েছ তাহলে বান্দা বাস্তবে তুমি সবই পেয়ে গিয়েছ সেই বেলাল রদি আল্লাহ আনুর ঘটনা আমাদের চোখের সামনে আছে যেই বেলাল মুসলিম ছিল অনেক জিকির আজকারও জানত না কোরআন লম্ব লম্ব আয়াত তার মুখস্থ ছিল না কিন্তু যখন ইমানের জন্য তাকে নির্যাতন করা হচ্ছিল নিপীড়ন করা হচ্ছিল আল্লাহ সেই বান্দা সেই চূড়ান্ত মুহূর্তের মধ্যেও যেই কথাটা জানত সেটা দিয়েই তার ইমানের ঘোষণা দিয়ে যাচ্ছিল মুখ থেকে বলছিল আহাদ আহাদ কোরআনে যেমন বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আহাদ মানে এক তোমরা আমাকে যতই নির্যাতন করো না কেন আমার প্রাণকেও নিয়ে যাও না কেন তা মরার পর আমি কোনদিন এক আল্লাহকে অস্বীকার করব না মুসলমানের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ইমান ফেরাউনের স্ত্রীর কথাই যদি ধরি যেই মানুষ সারা জীবন মহারাজার স্ত্রী ছিল শান শওকাতের মধ্যে কোনো কমতি ছিল না হাজার হাজার দাসী ছিল স্বর্ণালঙ্কার থেকে শুরু করে কোনো কিছুর মধ্যেই তার অভাব ছিল না কিন্তু যখন ইমান গ্রহণ করেছে তার উপর এমন নির্যাতন শুরু হলো ফেরাউন এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিল যে আমার ঘরে থেকে আমার স্ত্রী যদি কালেমা পরে নেয় মুসার অনুসারী হয়ে যায় রাজ্যের মধ্যে ধর্মান্তর ঠেকানো যাবে না লোকে বলবে ফেরাউন যদি বাস্তবে রব হয়ে থাকে তার স্ত্রী কেন তাকে মানে না এই কারণে স্ত্রীর উপর নির্মম বিভীষিকাময় নির্যাতন শুরু করে দিল কিন্তু যত বিভীষিকাময় নির্যাতনই তার উপর চাপানো হচ্ছিল তার ভেতরে ইমান যেন আর বেড়েই যাচ্ছিল তো শেষমেশ ফেরাউন তার কসাইকে ডেকে যখন আদেশ দিল যাও তাকে নিয়ে যাও যেভাবে ছাগলের গা থেকে চামড়া খসিয়ে ফেলো এভাবেই আসিয়ার গা থেকে জীবিত অবস্থায় তার চামড়া খসিয়ে ফেলো তো যখন তার উপরে নির্যাতন শুরু হলো আল্লাহর বান্দি ঠোঁট নড়ছিল চিৎকারও করছে না জোরে জোরে হাহুতাশও করছে না তাগুতের কাছে প্রাণের ভিক্ষাও চাচ্ছে না তার মুখ আস্তে করে নড়ছে আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে দিলেন যাও দেখে আসো আমার বান্দি কি বলছে আরে আল্লাহ তো সব জানেন সব শোনেন তারপরও তিনি ফেরিস্তাকেও সাক্ষী রাখতে চান আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আঠাশ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠায় সুরায় তাহরিমের আয়াত আল্লাহ তালা বলেন একটু মিলিয়ে দেখো তার সঙ্গে তোমাদের ইমান মিলে কিনা হাজার হাজার দৃষ্টান্ত দিচ্ছি না নবীদের সঙ্গে ইমান মিলাতে বলছি না জাস্ট একটা স্যাম্পল তোমাদের সামনে রাখলাম একটু মিলিয়ে দেখো যে এই বান্দির সমান ইমান তোমাদের ভেতরে এসেছে কিনা ফিরাউন আমি তোমাদের সামনে ফেরাউনের আদর্শকে ফেরাউনের স্ত্রীর আদর্শকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করলাম কোন আদর্শ ইজ কালাত যখন তার উপর নির্যাতন হচ্ছিল আর সে বলছিল রব্বিবনিলি ইনদাকা ফিল জান্না হে আমার রব তোমার কাছে একটা জিনিস চাই জান্নাতে আমার জন্য তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও দুনিয়ার নাজনে আমত না প্রাণের ভিক্ষা না আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ তুমি জান্নাতে তোমার নৈকট্য আমাকে দান করো তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যখন যে জাদুঘরদেরকে ফেরাউন ভাড়া করে এনেছিল মুসা আলহ ইসলামকে পরাজিত করার জন্য যখন মুসা আলহ ইসলামের হাতের লাঠির মাধ্যমে আল্লাহ মৌজাজা জাহের করে দিলেন আর সেই মৌজাজা দেখে সেই জাদুঘররা ইমান আনলো ফেরাউন যখন তাদেরকে হুমকি দিচ্ছিল যে খুব ভালো করে শুনে রাখো আমার অনুমতি ছাড়া তোমরা কালেমা পড়েছ আমার অনুমতি ছাড়া ইমান এনেছ এখন আমি তোমাদেরকে লাউ করতে আন্না আইদিয়াকুম অর্জুলাকুম মিন খিলাফ বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেবো ডান হাত বামটা কেটে দেব অচল বানিয়ে রাখবো শুধু এতটুকুই করব না রিমান্ড দিয়ে ক্ষান্ত হব না বরং খেজুর গাছের কাণ্ড দিয়ে শুলি বানাবো এরপর সেই শুলিতে তোমাদেরকে হত্যা করব জাদুঘররা হারে হারে টের পাবে আমার শাস্তি বেশি না যখন এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল তাদের সামনে সেই জাদুঘররা মুসলিম ছিল একক তো নামাজ পড়ার সময়ও পায়নি রমজানের রোজা রাখারও সুযোগ হয়নি হজ জাকাতের তো প্রশ্নই আসে না তবলিগেও লম্বা সময় লাগানোর সুযোগ পায়নি কোন শেখের হাতে হাত রেখে লম্বা সময় মেহনত করারও সুযোগ পায়নি কিছুই পায়নি পেয়েছে মূল একটা সবক যেই সবকটা চল্লিশ বছর পঞ্চাশ বছর মেহনত করে অনেক কিছু অর্জন হলেও সেই সবকটা আমাদের আর অর্জন হয় না কোন সবক তারা বলছে لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا আরে ফেরাউন যেই সত্য আমাদের সামনে চলে এসেছে আর যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রাণ চলে গেল তার উপর কোনোদিনও তোকে প্রাধান্য দেব না প্রাণ দিতে রাজি আছি যদি আমাদেরকে খুন করা হয় গুম করা হয় যা ইচ্ছা করো কোনো সমস্যা নেই আরে বিচার বিচারই করতে পারবি আখেরাতের বিচার তো তোর হাতে না কি করবি কর যদি আমাদের প্রাণ শেষ করে দাও কোনো সমস্যা নেই কারণ মরতে দেরি রবের জান্নাতে যেতে আর দেরি হবে না মুসলমানের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ইমান আমরা তো ইমান ফ্রি ফ্রি পেয়ে গিয়েছি এজন্য ইমানের মূল্যটা আমাদের অন্তরে এখনো বসেনি যে যেই জিনিস সস্তায় পেয়ে যায় তার কাছে সেই জিনিসের কদর কমই থাকে মক্কার মধ্যে রসুল ১৩ বছর কাটালেন লম্বা সময় কাটালেন মক্কায় মক্কার মধ্যে সাহাবিদের উপর এত নির্যাতন হলো নিপীড়ন হলো সাহাবিদেরকে শহীদ করা হলো কিন্তু তারপরও দেখা যায় মক্কার ইতিহাসে মুনাফি খুঁজে পাওয়া যায় না অপরদিকে মদিনার মধ্যে কাটালেন মাত্র দশ বছর কিন্তু শত শত না হাজার হাজার মোনাফিক ছিল সেখানে কেন কারণ মক্কায় কালেমা পড়তে দেরি নির্যাতন শুরু হতে দেরি হতো না ইমান আনতো সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হয়ে যেত ইমানের মূল্য উসুল করে নেওয়া হতো আহাসিবান নাস আমান্না আল্লাহ বলছেন আরে মানুষ কি ভেবে রেখেছে তারা ইমানের কথা বলবে আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না এটা তো কোনোদিনও হবে না তো নগদ মূল্য উসুল করে নেওয়া হতো যার জন্য সেই সময়ে মুনাফিক খুঁজে পাওয়া যেত না অপরদিকে মদিনায় যাওয়ার পর যখন ইসলামের বিজয় চারিদিকে সুযোগ আর সুবিধা মুসলমান পরিচয় দিলে অনেক কিছুর মধ্যে অংশ পাওয়া যায় গনিমতের মালের মধ্যে অংশ পাওয়া যায় বাইতুল মালের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় সব ক্ষেত্রে ইজ্জত এবং সম্মান পাওয়া যায় তখন দেখা গেল দলে দলে মুনাফিক বের হচ্ছে একজন মানুষ যখন ইমান গ্রহণ করার কারণে নগদ মূল্য উসুল করতে হয় ইমানের মূল্য তার অন্তরে থাকে এ কারণে তো দেখা যায় ইসলামের শুরুর সময়ও সুমাইয়া রদি আল্লাহ আনহা একজন নারী বেলা ঘরের দিকে ফিরে আসছেন আবু জাহাল নরধম গিয়ে তার উপর বিভিন্ন খারাপ কথা বলতে লাগলো নির্যাতন করতে লাগলো তারপর আল্লাহর বান্দি ইমান ছাড়ছে না বছরের পর বছর ধরে নির্যাতন চলছে তার উপর নির্যাতন তার স্বামীর উপর নির্যাতন তার সন্তানের উপর নির্যাতন আবু জাহাল এক পর্যায়ে তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদি করে ফেললো তারপর আল্লাহর বান্দি ইমান ছাড়ছে না কারণ ইমানের মূল্য তার অন্তরে বসে গিয়েছে তো এজন্য ইমানের মূল্য যদি অন্তরে বসাতে পারি ইমান যে কত দামি জিনিস এই অনুভব অনুভূতি যদি আমাদের ভেতরে চলে আসে আমাদের জীবন আমাদের লাইফ স্টাইলটি অন্যরকম হয়ে যাবে একজন মমিন একজন কাফের দুইজন মানুষের লাইফ স্টাইল কখনো এক হতে পারে না দুইজনের চলার পথ কখনো এক হতে পারে না কারণ মুসলমানের চলার পথ হবে সিরাতে মুস্তাকিম আর কাফের চলার পথ হবে সিরাতুল জাহিম মুসলমানের চলার পথ হবে জান্নাতের পথ কাফের চলার পথ হবে জাহান্নামের পথ উভয় পথ কিভাবে এক হতে পারে আজকাল মুসলমানদের এক একটা আমলের গুরুত্ব বোঝাতে হয় বছরের পর বছর সেটা নিয়ে বয়ান করে জীবনের মধ্যে পরিবর্তন আনা যায় না কিন্তু ইমান যদি অন্তরের মধ্যে বসে যেত তাহলে সাহাবিদের ক্ষেত্রে যেমন হয়েছে কখনো বদরের ডাক চলে আসছে কখনো উদের ডাক চলে আসছে কখনো তাবুকের সেই কঠিন প্রান্তরের দিকে তাদেরকে ডাকা হচ্ছে তারপর একজন আল্লাহর বান্দা পেছনে পড়ে থাকছে না মৃত্যু সামনে রেখেও তারপরও তারা কালেমা ছাড়ছে না এই অবস্থা তো তখনই হওয়া সম্ভব যখন ইমান ভেতরে গিয়ে বসবে যখন বান্দার ভেতরে লাইলাহা বসবে দুনিয়ার সবল তাগতকে প্রত্যাখ্যান করতে পারবে তখন তো তার জবান থেকে ইল্লাল্লাহ আল্লাহ তাহিদের কেমন ঘোষণা হবে এই জন্য আজকে যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় আমি ইনশাল্লাহ মৌলিকভাবে একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব যে এই যে ইমান ইমান নষ্ট হয় কি কারণে দেখেন আমরা যারা উজু করি একবার উজু করলে তো মরণ পর্যন্ত চলা যায় নাকি বা একদিনে একবার উজু করলেই কাজ সেরে যায় সবাই জানে যে উজু করার জন্য অন্তত চারটা অঙ্গ তিনটা ধুইতে হয় একটা মাসে করতে হয় যদি এই কাজগুলো কেউ না করে তার উজু হয় না এমনকি কেউ যদি সাড়ে তিনটা সম্পন্ন করে পৌনে চারটা সম্পন্ন করে তারপর উজু হয় না কিন্তু যে ভাঙার জন্য প্রসিদ্ধ যে সাত কারণ আছে এর মধ্যে কি সাতটাই পাওয়া যাওয়া লাগে নাকি একটা পাওয়া গেলেই চলে একইভাবে নামাজ নামাজ পরিপূর্ণ নামাজ হওয়ার জন্য কতগুলো ফরজ ভেতরের ফরজ বাইরের ফরজ নামাজের ওয়াজিব এতগুলো জিনিস যদি ঠিকভাবে থাকে তাহলে একটা পরিপূর্ণ নামাজ হয় কিন্তু নামাজ ভাঙার জন্য কি শত শত কারণ পাওয়া যাওয়া লাগে নাকি একটা কারণ পাওয়া গেলে নামাজ শেষ হয়ে যায় আরো সহজভাবে বুঝাই একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কত কিছুর প্রয়োজন হাত চোখ নাক কান মুখ পুরো একটা সবগুলো জিনিস যদি ঠিকভাবে থাকে তাকে পরিপূর্ণ মানুষ বলা যায় এমনকি কারো যদি চোখ থাকে কিন্তু দৃষ্টিশক্তি না থাকে কান থাকে কানের ভেতরে শ্রবণ শক্তি না থাকে তারপরে তাকে পরিপূর্ণ মানুষ বলা যায় না পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন কিন্তু একটা মানুষ মরার জন্য কি সবগুলো জিনিস হারিয়ে যাওয়ার প্রয়োজন আরে সব হারাতে হবে না কিছুই হারাতে হবে না ভেতর থেকে যদি প্রাণ বায়ুটা বের হয়ে যায় চোখ থাক চোখের জায়গায় হাত থাক হাতের জায়গায় তারপরে মানুষটাকে কেউ পরিপূর্ণ মানুষ তো দূরের কথা জীবিত মানুষই বলবে না এজন্য মুসলমান হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য অনেকগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয় কিন্তু ইমান ভাঙার জন্য ইমান নষ্ট হওয়ার জন্য পুরো ইসলামকে অস্বীকার করতে হয় না কিছু জিনিস পাওয়া গেলেই ইমান নষ্ট হয়ে যায় আমরা জানি কিছু কাজ করলে নামাজ নষ্ট হয় জানি কিছু কাজ করলে উজু নষ্ট হয় কিন্তু আমাদের সমাজের আমার ধারণা অনুসারে খুব কম লোকে এমন আছে যারা জানে কোন কোন সমস্যা পাওয়া গেলে ইমান নষ্ট হয়ে যায় আরে ভেতরে যদি ইমান থাকে এই ইমান নিয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমার রবের সামনে দাঁড়াতে পারি আল্লাহ নিঃসন্দেহে একদিন না একদিন অবশ্যই আমাকে জান্নাত দেবেন এমনকি এই ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তার ইমান নিয়ে উল্টো সন্দেহ দেখা দেবে কারণ অসংখ্য হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যেই বান্দা ইমান নিয়ে কবরে যাবে সে জান্নাতে প্রবেশ করবে যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে এই ব্যাপারে তার এলেম আছে যে লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই কোন মাহবুদ নেই অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে তো ইমান নিয়ে যদি কবরে যেতে পারি আমি সফল আর যদি ইমান হারিয়ে কবরে যাই আমল যতই থাকুক না কেন আমি ব্যর্থ আমল হলো শূন্যের মতো ইমান হলো সংখ্যার মতো সর্বনিম্ন সংখ্যা এক নয় বাদ দিলাম আট বাদ দিলাম সাত বাদ দিলাম সর্বনিম্ন একের কথাই ধরি বাম পাশে যদি একটা এক থাকে এর সঙ্গে একটা শূন্য যোগ করি কত হয় আরে বলেন না কত হয় দশ হয় আল্লাহ তালা কোরআনে বলছেন মাং যা আবিল হাসানাতি ফালাহু যেই ব্যক্তি একটা নেক আমল করবে আমি আল্লাহ তাকে সর্বনিম্ন দশ নেকে দেব যদি আরেকটা শূন্য যোগ হয় কত হবে আরেকটা যোগ হলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাম পাশ থেকে একটাকে সরিয়ে নিই এবার মিলিয়ন মিলিয়ন শূন্য বসাই দাম কত এক পয়সাও দাম নেই এমনকি হাজার হাজার শূন্য নিয়ে যদি এই যে সামনের দোকান এই মুদি দোকানে কোনো কিছু কিনতে যাই চিপস তো দূরের কথা আমাকে একটা চকলেটও দেবে না বলবে তোমার শূন্য নিয়ে তুমি থাকো এগুলো নিয়ে তুমি ধান্দা করো আমি কোনো শূন্য গ্রহণ করব না তাহলে ইমান হলো সংখ্যার মতো যদি ইমান থাকে সঙ্গে আমল সামান্য থাকে সে আমলের দাম আছে কিন্তু যদি ইমান না থাকে আমল যতই থাকুক না কেন সেই আমলের দাম নেই আপনি বলবেন এটাও কি সম্ভব যে আমল আছে কিন্তু ইমান নাই হা সম্ভব আল্লাহ রসুলের যুগে মদিনার যুগে যে মুনাফিক যারা ছিল তারা তো রসুলের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ত কোন মসজিদে এই গোয়াল চামট মসজিদে না মদিনার মসজিদে যেই মসজিদে এক রাগাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাগাত নামাজ সব আমরাও তো সারা জীবন দোয়া করি হে আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও সেই হারামাইন আইনের জিয়ারত আমি গুনাগারকে নসিব করো কত বড় সৌভাগ্যের ব্যাপার তো তারা তো রাসুলের পেছনে দাঁড়িয়ে মদিন আর মসজিদের মধ্যে সলাফ আদায় করত এমনকি রোজার সময় আসলে রোজা রাখত হজ করত জাকাত দিত এমনকি উহু যুদ্ধে এক হাজার জন বের হয়েছিলেন তার মধ্যে তিনশো জনই ছিল মুনাফিক তার মানে মুনাফিকরা কখনো কখনো মনের অনিচ্ছা সত্ত্বে জিহাদেও বের হতো তাহলে নামাজকে আমল না আর একটু সারা দেবেন কষ্ট করে নামাজকে আমল না রোজাকে আমল না হজ জাকাত জিহাদ এগুলোকে আমল না আমল তো ছিল কিন্তু তাদের ব্যাপারে কোরআন তো জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা সাধারণ জাহান্নামে না বরং জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যাবে যতটা নিম্নে কাফের যাবে তার আরো নিম্নে মুনাফিক যাবে কেন ইমান ছিল না বাহ্যিক কিছু আমল ছিল ইমান না থাকলে বাহ্যিক আমলের কোনো দাম নেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২৬ নম্বর পাড়ায় সুরে হুজরাতের শেষ রুকুর মধ্যে বলেন ক্বালাতিল গ্রাম থেকে কিছু বেদুইন লোক এসে রাসূলকে বলল হে রাসুল আমরা ইমান এনেছি আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিচ্ছেন কুল হে নবী আপনি বলে দিন লাম তুমিনু তোমরা আনো নি এই কথা বলতে পারো যে ইসলামের কিছু বাহ্যিক বিধিবিধান পালন করেছি কিন্তু এখনো পর্যন্ত ইমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি আমল দেখা যায় ইমান দেখা যায় না আমল হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিষয় ইমান হলো অন্তরের বিষয় অন্তর যেমন দেখা যায় না ইমানও তেমনি দেখা যায় না ইমান হলো অন্তরের মধ্যে থাকে তো কোন বান্দার বাহ্যিক আমল এমন হতে পারে তার বাহ্যিক আমল আছে ভেতরে ইমান নেই তো এজন্য কোন কোন কাজ করলে ইমান নষ্ট হয় এটা জানা দরকার আছে কিনা এমনকি কোন কাজ করলে উজু ভাঙে তার চাইতেও কোন কাজ করলে ইমান ভাঙে এটা জানার গুরুত্ব বেশি তো যতক্ষণ আলোচনা হয় ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব প্রথম কারণ ইমান নষ্ট হওয়ার প্রথম কারণ হলো শিরিক কোন বান্দা যদি শিরিকে লিপ্ত হয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তালা কোরআনে বলেন অধিকাংশের অবস্থা হলো এমন তারা আল্লাহর উপর ইমান রাখে এমন অবস্থায় যে তারা মুশরিক আপনি বলবেন এটা কেমন কথা আমার আপনার জীবনের সঙ্গে ফিট করলে খুব সহজে বুঝে আসবে যে একজন মানুষ নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে সমাজে সবাই তাকে মুমিন হিসেবে জানে কিন্তু সে বড় সিরিকের মধ্যে লিপ্ত থাকে যেই সিরিকে লিপ্ত হলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আমাদের ভেতরে অন্তর কয়টা যারা বলছে একটা তাদের ভেতরে একটা যারা বলছে না তাদের ভেতরে দশটা নাকি আমাদের ভেতরে অন্তর কয়টা আরে বলেন না অন্তর কয়টা একটা পাত্রের মধ্যে একই সময়ে আলো এবং অন্ধকার একত্রিত করতে পারবেন আলো থাকলে অন্ধকার থাকবে না অন্ধকার থাকলে আলো থাকবে না পাক থাকলে সেখানে নাপাক নেই নাপাক যদি থাকে তাহলে পাক নেই পাকটাও নাপাক হয়ে গিয়েছে অন্তর যদি একটা হয় এই অন্তরের মধ্যে হয়তো আল্লাহ থাকবেন রহমান থাকবে অথবা শয়তান থাকবে যদি শয়তান থাকে আল্লাহ থাকবে না আর যদি আল্লাহ থাকে শয়তান থাকবে না একই সময় কিভাবে আল্লাহকেও রাখবেন শয়তানকেও রাখবেন অন্তরে দুনিয়া থাকলে আখেরাত থাকবে না আখেরাত থাকলে দুনিয়া থাকবে না দুনিয়া পকেটে থাকা দোষ না অন্তরের ভেতরে ঢোকা দোষ সুলাইমান আলী ইসলাম সারা দুনিয়ার রাজা ছিলেন কিন্তু দুনিয়া তার পকেটে ছিল অন্তরের ভেতরে ছিল না কোন বান্দার ভেতরে যদি আল্লাহ ছাড়া অন্য কারো উপর ইমান থাকে সেই বান্দার ভেতরে আল্লাহর উপর ইমান নেই এজন্য কোন বান্দা একই সময়ে মুমিন আবার মুশরিক এটা হওয়া সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন মুসলিম অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও কারণ এমন একটা সময় শীঘ্রই আসবে যে সময় আমল করা তো দূরের কথা ইমান বাঁচানোই দুষ্কর হয়ে যাবে ইমান হয়ে যাবে কত পাতার পানির মতো মানুষ সকালে থাকবে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ইয়াবিউ রাজুল দীনাহু দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে তার ইমানকে বিক্রি করে দেবে এখন যেই বন্দা জানেই না যে কোন কাজ করলে ইমান নষ্ট হয় সে সকালে মুমিন বিকালে কাফের না বিকালে মুমিন সকালে কাফের কিভাবে বুঝবে সে তো ভেবেছে একবার লাইলাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমার ট্যাবলেট পানির সঙ্গে গিলে খেয়ে ফেলেছি জনমে জনমে আর আকাম কুকম যা করি ইমান তো বের হবে না ইমান হলে স্টেনলেস স্টিল এর মধ্যে যেন আর কোনোদিন জং পড়বে না যাই করি না কেন অনেকের ভাবসাব কিন্তু এমনই কিন্তু কোরআন যেখানে সতর্ক করেছিল যে অধিকাংশ মানুষের ইমান সহি তারা ভাবে আল্লাহর উপর ইমান দুরস্ত আছে কিন্তু বাস্তবে খুঁজলে দেখা যায় সিরিকার মধ্যে লিপ্ত আছে এমনকি আবদুল্লাহ বিন আব্বাস নদীআল্লাহ আনহুমা বলেছেন অন্ধকার রাতে কালো একটা পাথর সেই পাথরের উপর দিয়ে যদি কোনো একটা পিঁপড়া হেঁটে যায় কালো পিঁপড়া সেই পিঁপড়া হাঁটার কারণে তার উপর যতটুকু প্রভাব পড়বে এর চাইতে সিরিক সূক্ষ্ম বিষয় এমনকি যেই বান্দা লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে মূলত নামাজ পড়লো না শিরিক করলো তাহলে শিরিক কত ভয়াবহ বিষয় শিরিক নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয় না শিরিক নিয়ে জিহাদ করলে জিহাদও কবুল হয় না শিরিকের ব্যাপারে কত সতর্কতা দরকার ছিল আচ্ছা এই যে একটা দেশ মনে করেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে অনেক রকম অপরাধী পাওয়া যায় চোর অপরাধী ডাকাত অপরাধী দুর্নীতিবাজ অপরাধী যারা জোর করে ক্ষমতা ধরে রাখে তারাও অপরাধী অনেক রকম অপরাধী তো সমাজে আছে কিন্তু একটা রাষ্ট্রের চোখে সবচেয়ে বড় অপরাধী কারা চোর না ডাকাত না রাষ্ট্রদ্রোহীরা রাষ্ট্রদ্রোহী বোঝেন যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পর এসে এখনো কেউ রাজাকারকে ক্ষমা করতে রাজি না রাজাকারের বিরুদ্ধে সবাই একমত তার একটাই শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এমনকি বাস্তবে যদি রাজাকার নাও হয় রাজাকার ট্যাগ লাগে তারপরও সে মৃত্যুদণ্ডের যোগ্য তাহলে এই ব্যাপারে এত কঠোর কেন সবাই কারণ একটাই যে অপরাধী তো অনেক আছে চোরের ব্যাপারে এই কথা কেউ বলেনি ডাকাতের শাস্তি নিয়ে শাহবাগের মঞ্চ গরম হয়নি কারণ তাদের চোখে চোর আর ডাকাত অপরাধী কিন্তু এদের চেয়ে অনেক বড় অপরাধী কারা রাষ্ট্রদ্রোহীরা তাহলে আল্লাহর দুনিয়ায় তো অনেক অপরাধী আছে মুসলমান হয়ে যারা নামাজ পড়েন অপরাধী যারা মদ খায় অপরাধী যারা নেশা করে অপরাধী যারা সুদী লেনদেন ঘুষের সঙ্গে জড়িত থাকে তারা অপরাধী কিন্তু আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধী কারা হবে যারা আল্লাহ দ্রোহী রাষ্ট্রের ক্ষেত্রে যদি সবচেয়ে বড় অপরাধ হয় রাষ্ট্রদ্রোহী আল্লাহর ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধী কারা হবে আল্লাহ দ্রোহী রাসুল দ্রোহী কোরআন দ্রোহী যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে কিন্তু আমাদের সমাজে চোরকে অপরাধী মনে করে ডাকাতকে অপরাধী মনে করে কিন্তু যারা আল্লাহ দ্রোহী রাসুল দ্রোহী কোরআন দ্রোহী তারা যে এর চাইতে অনেক বড় জঘন্য অপরাধী অনেক মানুষ এটা ভাবেও না কেউ কেউ তো এভাবেও বলে যে যে ধর্মই মানুক না কেন মরলে সবাই নিজ নিজ ধর্ম মত অনুযায়ী জান্নাতে যাবে স্বর্গে যাবে তারা বলে কেন তারাও তো কিছু ভালো কাজ করে দান খয়রাত করে সমাজের সেবা করে বিভিন্ন প্রকার ভালো কাজ তো তারাও করে তাহলে মরলে জাহার নামে কেন যাবে এই ভালো কাজের কি কোনো পুরস্কার আল্লাহ দেবেন না সুতরাং যে যে ধর্মই মানুক না কেন সবাই মরতে দেরি জান্নাতে যেতে বোধ আর দেরি না এই কথা কি সহি আরে বলেন না এই কথা সহি কেউ যদি আকিদা রাখে তার ইমান থাকবে আল্লাহ তাআলা আলে ইমরানের মধ্যে স্পষ্ট জানিয়েছেন কোরআনে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামের বাইরে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না ইসলামের বাইরে অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন মতবাদ গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য একটাই আর সেটা হলো ইসলাম যেই ব্যক্তি ইসলাম মানে না যেই ব্যক্তি আল্লাহকে বুড়া আঙ্গুল দেখায় আল্লাহ খেয়ে আল্লাহ পরে আল্লাহর সঙ্গে নেমো খারাপ করে তার বিরুদ্ধে বিদ্রোহ করে আর তার চাইতে বড় অপরাধী আর কে হতে পারে সুরায় বাইনা নম্বর সেই মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে যারা কাফের এবং যারা মুশ্রিক তারা চিরকাল জাহান নামে থাকবে আর তারা এই সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে নিকৃষ্ট কিসের চাইতে নিকৃষ্ট আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন সুরে আওয়াফের আয়াত উলাইকাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও জঘন্য সেজন্য কোন মানুষ এট এ টাইম মমিনও হবে আবার মুশরিকও হবে সম্ভব যার ভেতরে আল্লাহ ছাড়া অন্যের উপর ইমান আছে তার ভেতরে আল্লাহর প্রতি ইমান থাকতে পারে না এজন্যই আল্লাহ তালা কোরআনের জায়গায় জায়গায় উল্লেখ করে দিয়েছেন স্পষ্ট যারা আমাকে মানে না আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে অথবা অন্য কাউকে আমার সঙ্গে শরিক করে যাদেরকে আমি বানিয়েছি তো সেই বান্দার চাইতে নিকৃষ্ট কোনো প্রাণীও দুনিয়াতে থাকতে পারে না কেউ যদি রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে গোস্তাফি করে বেয়াদবি করে রাসুলকে গালাজ করে রাসুলকে নিয়ে খারাপ মন্তব্য করে আল্লাহ বলেছেন মাল তারা চির অভিশপ্ত চির মালাউন আইনামা তাদের শাস্তিও একমাত্র একটাই যেখানে পাওয়া যাবে সেখানেই পাকড়াও করা হবে গ্রেফতার করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে এমনকি তাদের তবাও কবল হয় না এটাই স্বীকৃত ফতোয়া তারা যদি তওবা করে দুনিয়ার কোন বিচারক তাদের তওবা কবুল করতে পারবে না হ্যাঁ আল্লাহ যদি পরকালে কবুল করেন আল্লাহর ব্যাপার কিন্তু দুনিয়ার দৃষ্টিতে সাধারণ নাস্তিকের কথা আলাদা সাধারণ কাফের কথা আলাদা কিন্তু কেউ যদি রসুলকে নিয়ে গালিগালাজ করে তার বিরুদ্ধে বিদ্রোহ করে সে এমন মালায়ন হয়ে যায় তার তওবা কবুল করা জায়েজ থাকে না হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম ইমাম জাসাস রহমতুল্লাহ আলী স্পষ্ট বলে দিয়েছেন ويقتل حدا ولا تقبل توبته في اسقاط القتل দুনিয়ার বিচারে তার যে শাস্তি হত্যাদণ্ড এই ব্যাপারে তার তওবা কোনোদিন কবুল হবে না সুতরাং ঈমান ভাঙার প্রথম কারণ হলো শিরিক কেউ যদি শিরিক করে তাহলে সেই বান্দার ঈমান নষ্ট হয়ে যায় তার ভেতরে ঈমান থাকে না এখন যাকেই সে শিরিক করুক না কেন কেউ আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে কেউ প্রতিমা মূর্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে কেউ আসমানের সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে যে যাকে আল্লাহর সমান সাব্যস্ত করুক না কেন সেই মুশ্রিক কেন কুল হু আল্লাহ আহাদ হ্যাঁ নবী তুমি বলে দাও আল্লাহ এক আল্লাহ কয়জন এক আল্লাহ সমাদ আল্লাহ চির নির্মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সে আল্লাহ কাউকে জন্ম দেননি তিনিও কারো থেকে জন্ম নেননি সেই আল্লাহ সমান আর কেউ নেই আল্লাহ আল্লাহ এমনকি রাসুল এত মর্যাদার অধিকারী দুনিয়ার সবকিছুর চাইতে রাসুলের মর্যাদা বেশি তাই বলে কেউ যদি বলে আল্লাহ এবং রাসুল সমান ইমান থাকবে রাসুল অনেক উপরে কিন্তু তাই বলে কি আল্লাহর উপরে এর দলিল কি কালেমার মধ্যেই আছে ওয়া সাধু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আবদুহু আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মর্যাদা যতই হোক তিনি আল্লাহর গোলাম ও রসুল তার দ্বিতীয় পরিচয় রসুল কিন্তু প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম কাউকে আল্লাহর সমান মনে করার সুযোগ নেই তো ইমান ভাঙার প্রথম কারণ কি ভাই শিরিক মনে থাকবে তো ইমান ভাঙার প্রথম কারণ হলো শিরিক কারো ভেতরে যদি শিরিক থাকে প্রমাণিত হবে ভেতরে ইমান নেই আর যদি ইমান থাকে শিরিক নেই এট এ টাইম ইমান এবং শিরিক ভেতরে আসতে পারে না দ্বিতীয় কারণ আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা ভাই আল্লাহ কিন্তু দুনিয়ার কোন রাজা বাদশার মতো না দুনিয়ার রাজা বাদশাহ দূরের কথা প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি দূরের কথা মন্ত্রী দূরের কথা এমপি দূরের কথা সাধারণ চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলেও পিএস ধরতে হয় অনুমতি নিতে হয় তারপর অনেক প্রসেসিং এর পর তার সঙ্গে গিয়ে দেখা করা যায় যে কোনো মানুষ চাইলেই প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবে আপনাদের গোয়ালচামট এলাকার একজন রিক্সাওয়ালা যদি চায় তার জীবনের দুঃখের কথা দুর্দশার কথা অথবা প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসার কথাই তাকে গিয়ে আগামীকাল জানিয়ে আসবে পারবে তাকে গেটের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে হবে না তো অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকেও দুনিয়ার রাজাবাদশার মতো মনে করে তারা ভাবে আমরা তো পাপি বান্দা আমরা ডাকলে কি আল্লাহ শুনবে সুতরাং আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছা যাবে না ভায়া ধরতে হবে মাধ্যম ধরতে হবে মধ্যস্থতাকারী ধরতে হবে অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছিলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আরে বান্দা তোমার গলার শাহরত তোমার যত কাছে আমি আল্লাহ এর চাইতে অধিক কাছে তুমি যখন আমাকে ডাকো আমি আল্লাহ শুনি আমার আল্লাহ সবার ডাক শোনেন এমনকি গোটা দুনিয়ার সকল মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে একই সময় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ সবার ডাক শুনতে পাবেন আল্লাহ তালা শুনতে শুনতেও ক্লান্ত হন না আমার আল্লাহ ঘুমিয়েও যান না রেস্টেও যান না সেই সময় তিনি বান্দার ডাক শুনবে না অতীতে অনেক সম্প্রদায়ের জন্য ধ্বংস হয়েছিল আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য মধ্যস্থতাকারী সাব্যস্ত করে ফেলেছিল তারা বিভিন্ন প্রতিমার পূজা করত অনেককে আল্লাহর সঙ্গে শরিক করত যদি জিজ্ঞেস করা হতো কেন করো তারা বলতো মা না আবুদুহম ইল্লাফা এক কারণে করি যদি তাদের ইবাদত করি মূর্তির পূজা করি এই মূর্তি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে জাহেল যুগের অনেক মূর্তি এমন ছিল যেগুলো এক যুগে আল্লাহর বড় ওলি ছিল বড় আলেম ছিল বড় শেখ ছিল কিন্তু তাদের মৃত্যুর পর পরবর্তীতে এসে তারা ভাবলো আল্লাহর ইবাদত করার দরকার নেই অমুক পীরের ইবাদত করি অমুক আলেমের ইবাদত করি অমুক পীর যদি আমার উপর সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছে দেবে অথচ বান্দা তুমি দুনিয়াতে এসে পেরেশান যে আল্লাহ তোমার ডাক শুনবে কিনা আরে বান্দা যেই সময়ে তুমি মায়ের পেটের মধ্যে ছিলে তোমার সামনে অনেকগুলো ধাপ বাকি ছিল প্রথমে তুমি শুক্রবিন্দু রূপে মায়ের পেটে প্রবেশ করেছিলে সেখান থেকে রক্তপিণ্ড গোস্তপিণ্ড হাড় তারপর সেখানে চার মাস যাওয়ার পর এসেছে প্রাণ তারপর নয় মাস দশ মাস যাওয়ার পর দুনিয়াতে আসার তুমি উপযোগী হয়েছ তো সেই সময় তোমার অনেক কিছুর প্রয়োজন ছিল ধাপে ধাপে রিজিকের প্রয়োজন ছিল কিন্তু সেই সময়ে সময় যদি তুমি বাবাকে ডাকতে তোমার বাবা তোমার ডাক শুনতে পেত না তোমার মায়ের কাছে চাইতে তোমার মা পেটের ভেতরে তোমার খাবার পৌঁছতে পারত না কিন্তু আমি আল্লাহ সেই সময় তো তোমার ডাক শুনেছি যখন তুমি ডাকতে পারতে না মোনাজাত করতে পারতে না এমনকি মুখ খুলে কথাও বলতে পারতে না কান্নাও করতে পারতে না আরে বান্দা সেই সময় তো আমি তোমাকে ভুলিনি আর এখন দুনিয়াতে এসে এত সুন্দর করে যখন তুমি আমাকে ডাকতে পারো কালামে পাপ তেলাওয়াত করতে পারো আমার সামনে তোমার কপাল লুটিয়ে দিতে পারো আর তুমি ভাবছো আমি তোমার ডাক শুনবো না আরে বান্দা আমি তো তোমার ডাক শুনতে চাই সর্বদা এমনকি রাতের শেষ প্রহরে আমার আল্লাহ রাতের শেষ ভাগে প্রতি রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি ডেকে ডেকে বলতে থাকেন আলা আমিন আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী অনেক গুনাহ করে ফেলেছো তোমার ক্ষমার দরকার তুমি তওবা করতে চাও আমি আল্লাহ চলে এসেছি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ এসে ডাকতে থাকেন আর বান্দা নাক ঘুমাতে থাকে সে তার স্ত্রীর বাহুবন্ধনের মধ্যে সুখ খুঁজে পায় কিন্তু আল্লাহ এসে তাকে ডাকতে থাকেন কিন্তু বান্দার সময় হয় না আল্লাহকে ডাকা তাহলে আল্লাহ সর্বদা আমার ডাক শুনতে চান আর দুনিয়ার মানুষ বেশি বেশি চাইলে রাগ করে বাবার কাছেও যদি সন্তান বেশি চায় বাবা অনেক সময় বিরক্তি বোধ করে অসন্তুষ্ট হয়ে যায় আরে আমার কামাই আর কত সব খেয়ে শেষ করলে কিভাবে হবে কিন্তু আমার আল্লাহ বান্দা যদি চায় খুশি হন বান্দা যদি না চায় আল্লাহ বেজার হন এমনকি কোরআন তো জানিয়ে দিয়েছে অবাই ইস্তাকবিরান ইবাদতি যেই ব্যক্তি আমার এবাদত থেকে আমাকে ডাকা থেকে আমার কাছে দোয়া করা থেকে বিমুখ হবে আমি আল্লাহ থেকে আজাব দেব শাস্তি দেব যার কারণে দোয়া হলো একটা এবাদত সাধারণ এবাদত না বরং আর দোয়া মুখুল ইবাদা সকল এবাদতের মগজ হলো দোয়া নামাজ যেমন এবাদত রোজা যেমন এবাদত জিহাদ যেমন এবাদত দাওয়াত যেমন এবাদত একইভাবে রোজা পাশাপাশি সব আমলের পাশাপাশি দোয়া করো এবাদত তার মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন তো পরের কথা এই যে চাচ্ছি আমার আমল নামায় নেকি যোগ হচ্ছে আমি এবাদতের সব পাচ্ছি তাহলে কেউ যদি এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে প্রার্থনা করে যেহেতু দোয়া এবাদত আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যায় আরে বলেন না যায় যেই দিন বলেছে সেই দিনই ঘোষণা দিয়ে দিয়েছি এবাদত পাওয়ার উপযুক্ত আমার গোলামি পাওয়ার উপযুক্ত আমার আনুগত্য পাওয়ার উপযুক্ত একজনই আছেন আর তিনি হলেন আল্লাহ তোমারই গোলামি করি আর সাহায্যের প্রয়োজন হলেও একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে ভায়া বানানো যাবে না আল্লাহকে বাদ দিয়ে তার এবাদত করব। তার সামনে নত হব তার সামনে কপাল লুটিয়ে দেব আরে কিভাবে লুটাচ্ছি এই কপাল তো সে বানায়নি এই কপাল তো আল্লাহ বানিয়েছেন যে কপাল আল্লাহ বানালেন সেই কপাল কিভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে লুটাচ্ছি আরে দুনিয়ার মধ্যে কোন নেতা যদি অন্য কাউকে তার দলের মধ্যে নিয়োগ দেয় দলের বড় কোনো পদ দেয় আর পদ পাওয়ার পর সে সেই নেতা বা নেত্রীকে বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করে দুনিয়া দৃষ্টিতে সে অপরাধী হয়ে যায় আল্লাহ বানালেন আমাকে সৃষ্টি করলেন আমাকে আর এবাদতের যখন প্রশ্ন আসলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করি অন্য কাউকে চেষ্টা করি অন্য কারো কাছে প্রার্থনা করি কেন আমার আল্লাহর কাছে কেন চাচ্ছি না আরে আমি যার কাছে চাচ্ছি সেই বান্দাও তো প্রতি মুহূর্তে আল্লাহর দিকে মুখাপেক্ষী আমি কেন ডাইরেক্ট চাচ্ছি না তো দুনিয়ার অনেক মানুষ সেই যুগে এমন ছিল তারা বলতো এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এই জন্য আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত করি আলিক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না তাহলে ইমান ভাঙার দ্বিতীয় কারণ হলো এটা যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ ডাকতে হবে একমাত্র আল্লাহকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর আশা করতে হবে একমাত্র আল্লাহর উপর যেই এবাদতের যত অংশ আছে কোনো কিছুই অন্যর জন্য করা যাবে না আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থতাকারী বানানো যাবে না তৃতীয় কারণ দুনিয়ার মধ্যে যারা স্পষ্ট কাফের যেমন ফেরাউন মুসলমান না কাফের পানি দিলে ভালো হয় হামান মুসলমান না কাফের কারণ আবু জাহাল আবুল হাব উতবা সাইবা মুসলমান না কাফের এরা যে কাফের এদেরকে যদি কেউ কাফের মনে না করে সেও কাফের হয়ে যাবে কাফের কে কাফের মনে করা মনে না করা কোন কাফের যেই কাফের কুফুরি স্পষ্ট বিশেষ করে কোরআন এবং হাদিসে যাদের ব্যাপারে জানিয়ে দিয়েছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক রাসুল যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন একটা পাহাড়ের উপর ওঠে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এক এক সম্প্রদায়ের নাম নিয়ে নিয়ে তাদেরকে ডাকতে থাকেন যখন তারা এসে সেখানে একত্রিত হয় রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তাদেরকে বলতে থাকেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে কোন শত্রু বাহিনী চলে এসেছে যারা কিছুক্ষণ পর তোমাদের উপর অ্যাটাক দেবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা জবাব দিল কেন বিশ্বাস করব না তুমি তো সত্যবাদী তুমি তো বিশ্বস্ত সারা জীবন তোমাকে সত্যবাদী হিসাবে জেনে এসেছি অবশ্যই বিশ্বাস করব রসুল বললেন ঠিক আছে তাহলে এর চাইতে বড় বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি সবাই তোমরা কালেমা পড়ো আল্লাহ তাহিদের ঘোষণা দাও যদি না দাও এর চাইতে বড় আজাব তোমাদের উপর আসবে রসুল যখন এই কথা বললেন আবুল আহাব রসুলকে তিরস্কার জানিয়ে বললো তব্বান লেখা মোহাম্মদ আলিহারা জামাতানা আরে মোহাম্মদ ঠিক তোকে এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছিস আমাদের কত কাজ কত ব্যস্ততা এগুলো রেখে এসেছিলাম সিরিয়াস কোন বিষয় ভেবে আর এই ফালতু জিনিসের জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছিস তার কথা শুনলে রাসুলের কষ্ট লাগলো কারণ এই মানুষটা চল্লিশ বছর পর্যন্ত কারো গালি খাননি কোনোদিন কারো কটু কথা শোনেননি সবাই তাকে এক বাক্যে ভালোবেসেছে চল্লিশ বছর পর এসে যখন এই কটু কথা শুনলেন গালি শুনলেন অন্তরে কষ্ট লাগলো আর সন্তানের মনে কষ্ট লাগলে বাবা সান্ত্বনা দেয় ছাত্রের মনে কষ্ট লাগলে শিক্ষক সান্ত্বনা দেয় কর্মীর মনে কষ্ট লাগলে নেতা সান্ত্বনা দেয় আমার নবীর তো বাবা ছিল না আমার নবী তো দুনিয়ার কোন শিক্ষকের ছাত্র ছিল না তার অন্তরে কষ্ট লাগলো আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে হে নবী যারা তোমার সঙ্গে বেয়াদবি করে তাদের জবাব তোমাকে দিতে হবে না আমি আল্লাহ জবাব দিয়ে দিচ্ছি আবুল আহাত তো তোমাকে ঠিক জানিয়েছিল তোমার জন্য ধ্বংসের কথা বলেছিল ছোট আবার আমার বাণী তাব্বাতি আদা আবিল হাবি ও তাব তুমি ধ্বংস হবে না হে আমার নবী আবুল আহাব নিজে ধ্বংস হবে শুধু সেই ধ্বংস হবে না সেও জাহান নামে যাবে তার স্ত্রীও জাহান নামে যাবে কারণ যারা আল্লাহ রসুলের সঙ্গে ব্যাদবি করে যেমনি ভাবে তারাও ধ্বংস হয় যারা এই ব্যাদবকে শেল্টার দেয় এই ব্যাদবদেরকে উস্কানি দেয় তারাও ধ্বংস মনে করেন আপনি আপনার সারা জীবনে কোনোদিন রাসুলকে গালি দিলেন না বরং বিভিন্ন সময়ে রাসুলের মহব্বতের কথা বললেন কিন্তু যেই মানুষগুলো প্রকাশ্যে রসুলকে গালি দেয় রসুলের বিরুদ্ধে খারাপ খারাপ মন্তব্য করে আর রসুল তো আমার জানের চাইতো আপন কোন সন্দেহ আছে কারো কোরআন জানিয়ে দিয়েছে সুরে আহজাবের আয়াত নিজের জীবনের চাইতে রাসুলের অধিকার তাদের উপর বেশি সহজ একটা উদাহরণ দিই আত্মহত্যা করা জায়েজ নাকি না জায়েজ আপনি আপনার জীবনের উপর বিরক্ত হয়ে একটা পাহাড়ের উপর উঠলেন যে আমি এখন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। দুনিয়ার সকল মুফতির ফতোয়া বলবে এটা স্পষ্ট হারাম এবং না জায়েজ কারো কোনো সন্দেহ আছে এই ব্যাপারে জীবন দিয়েছেন আল্লাহ আমার জন্য জায়েজ নেই সেই জীবনকে নষ্ট করা সেটাকে ধ্বংস করা কিন্তু রাসুল যদি তার কোন উম্মতকে বলেন হে আমার অমুক উম্মত তুমি যাও সেই পাহাড়ের উপর উঠো তারপর পাহাড় থেকে ঝাঁপ দাও দুনিয়ার সকল মুক্তির ফতোয়া বলবে তার জন্য পাহাড় থেকে ঝাঁপ দেওয়া ওয়াজিব হয়ে যাবে এর মানে কি বুঝে আসলে আমার জীবনের উপর অন্যের জীবন না আমার নিজের জীবনের উপর আমার অধিকার যত বেশি নবীর অধিকার তার চেয়েও বেশি আমাকে কেউ যদি গালি দেয় আমি যদি সয়ে নেই আল্লাহর জন্য আল্লাহ আমাকে সব দেবেন কিন্তু কেউ যদি নবীকে গালি দেয় আর আমি যদি চুপচাপ সয়ে নেই এটা কত বড় জঘন্য বিষয় যে ইমাম কাজে ইয়াজ রহমতুল্লাহ আলহি তার কিতাব আর শিফা বি তারিফ হুকুকুল মুস্তফার মধ্যে লেখেন খলিফা হারুন রশিদ ইমাম হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন কেউ যদি গালি দেয় আপনার ফতোয়া কি বলে ইমাম মালিক রহমতুল্লাহ আলী জবাব দিলেন মা বাকাউল উম্মতি আর নবীকে গালি দেওয়ার পর উম্মতের দুনিয়াতে বেঁচে থাকার আর কি অর্থ তাদের জীবনের তো মূল্য থাকে না যার কারণে লক্ষ কোটি আল্লাহর ওলির চাইতে যেই ব্যক্তি নবীর ব্যাদবের শাস্তি বুঝিয়ে দেয় তার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি তাহলে বলছিলাম যেই কাফের কুফুর স্পষ্ট কেউ যদি সেই ব্যাপারে সন্দেহ করে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান আনার জন্য ইসলাম ছাড়া সকল ধর্ম সকল মতবাদ সকল তন্ত্র মন্ত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় তারপরে ভেতরে ইমান আসে প্রথমে লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ লা ইলাহা মানে কি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না বিধান মানি একমাত্র কার কয়েকজন বলছে আল্লাহর বাকিরা কারটা মানে না বিধান মানে একমাত্র কার আনুগত্য করে একমাত্র কার দুনিয়ার সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানে আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্য কারো বিধান মানে না আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে অন্য কারো আনুগত্য মানে না এমনকি কোরআন তো আমাকে জানিয়ে দিয়েছে ওয়াইন জাহাদাকা আলা আন মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা তোমার বাবা মা তোমার উপর তাদের অনেক অবদান আছে কিন্তু সেই বাবা মাও যদি তোমার উপর চাপ প্রয়োগ করো যে আল্লাহর সঙ্গে শরিক করতে হবে আল্লাহ বলে দিচ্ছে খবরদার এখানে এসে বাবা মার কথাও শোনা যাবে না না জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানতে হবে ইসলাম মানে কি ইসলাম শব্দের অর্থ কি কয়েকজন বলে শান্তি তাহলে এখন থেকে আসসালাম আলাইকুম না বলে বলবেন আল ইসলাম আলাইকুম ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ অর্থাৎ নিজেকে সপে দেওয়া কার সামনে চাকরির সামনে ব্যবসার সামনে মূর্তির সামনে একমাত্র অদ্বিতীয় আল্লাহর সামনে কেউ যদি জীবনের সব ক্ষেত্রে জীবনের পরতে পরতে আল্লাহর সামনে নিজেকে সপে দিতে না পারে আল্লাহর সামনে নিজের সকল ইচ্ছা সকল চাহিদাকে উৎসর্গ করতে না পারে কোনোদিনও সেই বান্দাকে মুসলমান বলা যায় না নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মুশরিকিন আমি নিজেকে অভিমুখী করলাম সেই আল্লাহর দিকে যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তার সামনে নিজেকে একনিষ্ঠভাবে সঁপে দিচ্ছি তার সঙ্গে মরে গেলেও কাউকে শরীক করব না তো এজন্য যদি ভেতরে আল্লাহকে বসাতে চাই ইমানকে বসাতে চাই ইসলাম ছাড়া যা কিছু আছে সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ব্যক্তি জীবনেও ইসলাম পারিবারিক জীবনেও ইসলাম সামাজিক জীবনেও ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রেও ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলাম কেউ যদি বলে ব্যক্তি জীবনে ইসলাম মানি পারিবারিক জীবনে মানি না অথবা পারিবারিক জীবনে মানি সামাজিক জীবনে মানি না অথবা সামাজিক জীবনে মানি রাষ্ট্রীয় ক্ষেত্রে মানি না সেই বান্দার মুসলমান থাকে না যেই ব্যক্তি জীবনের কোন ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন মতদর্শ অন্য কোন তন্ত্র পেছনে পড়ে কোনদিনও তার থেকে সেটাকে কবুল করা হবে না আমরা শুধু ব্যক্তি জীবনের মুসলমান না জীবনের সব ক্ষেত্রে মুসলমান ব্যক্তি জীবনেও আল্লাহকে মানি পারিবারিক জীবনেও আল্লাহকে মানি আর যতদিন চোখ বন্ধ না হবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে মানি আজকাল সমাজের পরতে পরতে ইমান চোর ঢুকে গিয়েছে যারা আমার সম্পদ চুরি করতে চায় না আমার গাড়ি বাড়ি চুরি করতে চায় না আমার ইমান চুরি করতে চায় তারা আমার সামনে ইসলামের রূপ পাল্টে দেয় যে বান্দা তুমি নামাজ পড়ো সমস্যা নেই রোজা রাখো সমস্যা নেই ব্যক্তি জীবনে ইসলাম মানো সমস্যা নেই কিন্তু জীবনের সব ক্ষেত্রে ইসলামের কথা বলতে পারবে না এমন কি আজকাল তো অবস্থা এতটা জঘন্য হয়ে গিয়েছে যে তুমি কালেমা পড়ো ভালো কথা আপত্তি নেই মুখের মধ্যে দাড়ি রাখা যাবে না গায়ে সুন্নতি লেবাস পরা যাবে না যদি মুখে দাড়ি রাখো তুমি জঙ্গি যদি তুমি দেহের মধ্যে সুন্নতি লেবাস ধারণ করো তুমি টেরোরিস্ট আজকাল বলে কেন এই কথাগুলো এই যে মাস ছয়েক আগে বা মাস চারেক আগে জঙ্গি চিহ্নিত করণের এক কিছু ইন্ডিকেটর প্রকাশ করেছিল সম্ভবত পনেরোটা নিদর্শন প্রকাশ করেছিল একটা অমুসলিম দল নাম বলার দরকার নেই এখানে তারা যেই সকল জঙ্গি চিহ্নিত করণের ইন্ডিকেটর দিয়েছিল এর মধ্যে একটা ছিল মুখের মধ্যে দাড়ি থাকা নাহজুবিল্লাহ আর একটা নিদর্শন হলো টাকনুর নিচে জামা পরা আর একটা নিদর্শন হলো কথায় কথায় আরবি শব্দ বলা যেমন আসসালাম আলাইকুম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ জাজাক আল্লাহ তো এই কথাগুলো বলা এগুলো হল জঙ্গি হওয়ার আলাম নাজুবিল্লাহ তার মানে তারা মুসলমানকে জঙ্গি হিসাবে উপস্থাপন করতে চায় সে এটা বলে না কালেমা পড়া যাবে না তারা বলবে আমরাও তো মুসলমান আমরাও তো ঈদের নামাজ পড়ি এমনকি জুম্মার দিন আমার জন্য তো সবার সামনে জায়গা বরাদ্দ থাকে যে মুসল্লি দশটার সময় চলে আসবে তার অধিকার নেই আমার জায়গায় বসার আমি সবার সামনে গিয়ে ইমামের পেছনে সেই জায়গা দখল করে রাখবো আমার চাইতে বড় নামাজি আর কে হতে পারে কিন্তু দেখা যাচ্ছে জীবনের অন্যান্য ক্ষেত্রে সে ইসলামকে মানতে চায় না এমনকি যে ওয়াজ মাহফিল গুলো আমাদেরকে মাঝে মাঝে বলে দেওয়া হয় হুজুর সব বলবেন ভালো কথা কিন্তু আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন আসমান আর জমিনের মাঝখানের কথা বলা যাবে না তার মানে আসমানের উপরে যা আছে বলেন সমস্যা নেই জমিনের নিচে যা আছে বলেন সমস্যা নেই কিন্তু সবকিছু বলতা যাবে না এমন কি আমার তো আশঙ্কা হয় আপনাদের দ্বিমত থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমার আশঙ্কা হাফেজ সাহেবরা যে রমজান মাসে কোরআনের খতম করে যদি কোরআন আরবি ভাষায় না হয়ে বাংলা ভাষায় হতো তাহলে খুব কম হাফেজ মনে হয় পিঠের চামড়া নিয়ে মসজিদ থেকে বের হতে পারত কেন কোরআনের কথা শুনলে অনেকের গায়ে আগুন লেগে যায় কেন অনেকের কলজে পড়তে শুরু হয় কেন তার মানে তাদের আপত্তি খোদ কোরআনের উপর وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون এই কথা আল্লাহ কোরআনে বহু আগে জানিয়ে দিয়েছেন যারা কাফের যারা ইসলামের দুশ্মন তারা বলে কোরআন শুনবে না কোন কোরআন যদি ভাষা ভিন্ন হয় কোরআন আরবিতে আমার ভাষা ইংলিশ কোরআন ভিন্নতে আমার ভাষা চাইনিজ কোরআন ভিসুতে আমার ভাষা হলো পস্তু তাহলে শুনতে তো সমস্যা নেই কিন্তু কোরআনটা বুঝে বুঝে শোনা যাবে না এবং যখন কোরআনের আলোচনা হয় হট্টগোল করবে কোরআনের মজলিসের চারপাশে এসে চিল্লা চিল্লি করতে থাকবে তার মানে কোরআন শুনবেও না শুনতেও দেবে না লাল রকম তাহলেবুন তাহলে তোমরা বিজয় হতে পারবে কারণ মানুষ যদি কোরআন শুনতে পারে মানুষ যদি কোরআন জেনে যায় তোমাদের ভণ্ডামি মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে এই যে আজকাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানগুলোর উপর যত বাধা আসে কেন আসে কারণ একটাই কোরআন বহু আগেই জানিয়ে দিয়েছে তাদের থিওরি তাদের আদর্শই হলো কোরআন নিজেরাও শুনবো না কাউকে শুনতেও দেব না কারণ মানুষের ভিতরে যদি কোরআনের জ্ঞান চলে আসে দুনিয়ার কোনো শক্তি নেই যে তাদেরকে রুখতে পারবে কারণ যার ভিতরে কোরআন আছে মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে কোরআন থেকে সরাতে পারে না আল্লাহ তো কোরআনে কত আগে জানিয়ে দিয়েছেন সুরাতুল বাকার আয়াত আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ স্বীকার করো যেগুলো মানলে তোমার গদিও ঠিক থাকে যেগুলো মানলে তোমার সব দুনিয়া ঠিক থাকে সেগুলো মানো আর যেগুলো মানলে ত্যাগ করতে হয় কোরবান দিতে হয় নিজের অনেক কিছু উৎসর্গ করতে হয় সেগুলো মানো না আর তোমার অবস্থা যদি এরকম হয় তোমাকে দুই শাস্তি দেব এক শাস্তি দুনিয়ায় এক শাস্তি পরকালে দুনিয়ার শাস্তি হলো ইল্লা হিজুন ফিল হায়াতের দুনিয়া দুনিয়ায় তোমাকে লাঞ্ছিত করব ওয়ামাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব আর কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ আযাবের দিকে তোমাকে ঠেলে দেব তাহলে যদি ইসলাম মানতে চায় ইসলাম ছাড়া দুনিয়ার যত বিধান আছে সবকিছুকে অস্বীকার করতে হবে কারণ আগে লাইলাহা এরপরে ইল্লাল্লাহ যতক্ষণ বান্দা লাইলাহা বলে ইসলাম ছাড়া সবকিছুকে অস্বীকার না করবে ততক্ষণ ভেতরে ইল্লাল্লাহ আসবে না কিছু কিছু মানুষের অবস্থা হলো কবি বলেন হাজভি কিয়া কাবা কা গঙ্গা কা আসনা কাবা শরীফের হজ করেছে আর গঙ্গা জলে স্নানও করে এসেছে কেন কাবায় হজ করলাম আল্লাহ খুশি থাকুক আর গঙ্গা জলে স্নান করলাম যাতে শয়তানও বেজার না হয় আর সবাইকে নিয়ে চলতে হয় আল্লাহ রাজি থাক শয়তানও বেজার না হোক আছে কিনা এরকম এক শ্রেণীর মানুষ সবাইকে নিয়ে তারা চলতে চায় যার কারণে তারা মসজিদেও আসে মন্দিরেও যায় গির্জায়ও যায় সব জায়গায় গিয়ে উপাসনাও দিয়ে আসে এমনকি সবাইকে গিয়ে নমস্কারও জানিয়ে দিয়ে আসে নাই সমাজে এরকম মানুষ এমন কি ইন্টারফেইথ নামে এখন তো দেখা যায় অনেক ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতারা এক স্টেজের মধ্যে এসে একত্রিত হয় সবাই মিলে দোয়া করতে থাকে কেউ করে আল্লাহর কাছে কেউ ভগবানের কাছে কেউ হলো যীশু খ্রিস্টের কাছে বা তারা যাকে ডাকে গডের কাছে এক একজন এক একজনের কাছে দোয়া করতে থাকে যেটা লেগে যায় আল্লাহ সারা দিলেও ভালো ভগবান দিলেও ভালো ঘরও দিলে ভালো একটা না একটা তো লাগবে সবাই মিলে ছক্কা পিটাতে থাকে যেটা লেগে যায় ভাগ্য তো যদি কোনো বান্দার ভেতরে এরকম অবস্থা থাকে একদিকে ইসলাম তো মানে কিন্তু ইসলাম ছাড়া অন্য যা কিছু আছে সেগুলো অস্বীকার করে না বরং ভাবে সুযোগ যেহেতু আছে একটু ট্রাই করে দেখি যেটা লেগে যায় আর কি ইমান থাকবে আল্লাহ তালা কোরআনে আমাদেরকে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো আল্লাহ বলতে পারতেন মুহাম্মাদের আদর্শের অনুসরণ করো এটা না বলে বলছেন ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো দুনিয়ার সবাই জানে সকল নবীর আদর্শ এক সকল নবীর লক্ষ্য এক সকল নবীর মিশন এবং ভীষণ এক তাহলে স্পেসিফিক ভাবে বারবার ইব্রাহিম আলী ইসলামের কথা উল্লেখ করার কি দরকার কারণ তার জীবনে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের জন্য এমন এমন শিক্ষা আছে যেই ক্ষেত্রে অনেকের পদস্খলন ঘটে যায় এর মধ্যে একটা হলো আল্লাহকেও মানবে সঙ্গে সঙ্গে শয়তানও যাতে বেজার না হয় সেটাকে লক্ষ্য রাখবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সুরায় মুমতাহিনা চতুর্থ আয়াত তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ আছে কি আদর্শ স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সঙ্গীরা তাদের সম্প্রদায়ের লোক যারা কাফের ছিল নমরুদের দালাল ছিল তাদেরকে যখন বলল তোদেরকেও মানি না আর তোরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করো তাদেরকেও মানি না তার মানে নমরুদকেও মানি না আর নমরুদ আল্লাহকে বাদ দিয়ে যদি কাউকে ডাকে তাকেও মানি না কেন মানবো ইয়া ইউহান্নাস আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো যে মূর্তিকে ডাকো যে ডাকো বা দুনিয়ার যে নেতা খাতাকে ডাকো বাবা তারা সকলে মিলে তো একটা মাছিও সৃষ্টি করতে পারে না ওলা উস্তামা লাহ এমন কেয়ার জন্য তারা সকলে যদি একত্রিত হয়ে যায় তারপরে একটা মাছিও বানাতে পারে না মাছি বানানো তো দূরের কথা আর যেই মূর্তিগুলোর এবাদত করো মাছি এসে যদি তাদের খাবার ছিনিয়ে নিয়ে যায় প্রাসাদ ছিনিয়ে নিয়ে যায় তাহলে তারা সেই মাছির হাত থেকে নিজের খাবারও বাঁচাতে পারে না মাতলুব যে ডাকে সেও দুর্বল যাকে ডাকে সেও দুর্বল মা কাদারুল্লাহ হাক্কা কাদরি তারা আল্লাহকে চিনতে পারেনি তারা আল্লাহকে যথাযোগ্যভাবে তার কদর করেনি তার মূল্যায়ন করেনি আল্লাহ ছাড়া আর কাউকে কেন ডাকবো আমার জীবন কার হাতে বলেন না আমার জীবন কার হাতে আমার জীবন যদি আল্লাহর হাতে হয় আমার মরণ যদি আল্লাহর হাতে হয় আমি অন্য কাউকে কেন ভয় পাবো দুনিয়া আমার কি করতে পারবে আর আল্লাহ যদি আমার পক্ষে থাকে গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায় এই দুনিয়া আমার একটা পশমও করাতে পারবে না ইব্রাহিমকে আগুনে ছুড়ে ফেলেছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারবে কই আগুন তো ইব্রাহিমের একটা পশমও পড়াতে পারেনি তো দুনিয়ার মানুষ দেখে আগুনের শক্তি পোড়ানো পানির শক্তি ডোবানো ছুরির শক্তি কাটা ছুরির শক্তি যদি কাটাই হয় সব ক্ষেত্রে আমার আল্লাহ যখন ইচ্ছা হবে ছুরি কাটতে পারবে না ইব্রাহিম যখন আল্লাহর নাম নিয়ে সন্তান ইসমাইলের গলায় বারবার ছুরি চালাচ্ছে শক্তি প্রয়োগ করছে কই ইসমাইলের গলা তো কাটে না যেই পানি ফেরাউন এবং তার হাজার হাজার সৈন্য সামন্তকে ডুবিয়ে মেরেছিল সেই পানির উপর দিয়ে যখন মুসা আলহ ইসালাম এবং তার সঙ্গীরা চলে গেল কই পানি তো তাদের পা ভিজাতে পারলো না মাছ বড় মাছ খেয়ে ফেলে ছোট মাছকেও খায় মানুষকে পেলেও খায় ইউনুস আলাইহিসালাম চল্লিশ দিন তো সেই মাছের পেটেই পড়ে থাকলেন মাছ তো তাকে খেতে পারলো না গিলতে পারলো না সবার শক্তি আছে কিন্তু আমার আল্লাহ শক্তির সামনে সকল শক্তি তুচ্ছ দুনিয়ার মানুষ তো আমেরিকাকে সুপার পাওয়ার মনে করে ইসরায়েলকে সুপার পাওয়ার মনে করে ইন্ডিয়ার চায়নাকে সুপার পাওয়ার মনে করে অথচ মুসলমান সকাল থেকে রাত পর্যন্ত ঘোষণা দিতে থাকে আল্লাহ আকবার আজানে আল্লাহ আকবর একামতে আল্লাহ আকবর নামাজের প্রতিটা এক বিধান থেকে আরেক বিধানে যাওয়ার সময় আল্লাহ আকবর ঈদগাহে যাওয়ার সময় আল্লাহ আকবর মানে কি আল্লাহ আকবর কেন বারবার আল্লাহ আকবর বলতে হয় কারণ আমার আল্লাহ আমাকে প্র্যাকটিস করিয়ে করিয়ে আমার অন্তরের ভেতরে এই কথাকে বদ্ধমূল করে দিতে চান যে আল্লাহ সবার চাইতে বড় বান্দা তুমি কাকে বড় মনে করো দুনিয়ার সবার চাইতে যে বড় আল্লাহ তার চাইতে বড় বান্দা তুমি দুনিয়ার মিসাইলকে ভয় পাও দুনিয়ার জেট বিমান জঙ্গি বিমান ফাইটারকে ভয় পাও ড্রোন বিমানকে ভয় পাও বান্দা কোন আকাশ দিয়ে এই বিমানগুলো ওরে সেই আকাশটা কার তুমি কি একবার ভাবো না আর বিমানগুলো যত উপরেই যাক না কেন তারা তো তোমার রহমান রবের আরসকে কোনোদিনও অতিক্রম করতে পারবে না বান্দে বিমানকে কেন ভয় পাচ্ছ এই বিমান যারা আকাশের নিচে আছে সেই আল্লাহকে ভয় করো তার উপর ভরসা রাখো সেই আল্লাহ যদি তোমাকে হেফাজত করে দুনিয়ার কোনো শক্তি নেই যে তোমাকে ধ্বংস করতে পারে আল্লাহ থাকতে কিসের ভয় আতাকশাউনার নাফ আল্লাহ হাক্কুয়ান তাকশা আরে আমার নবী আর সাহাবিরা তোমরা মানুষকে ভয় পাচ্ছ এ আবু জাহাব আবুল হাব উদ্বা সাহেবাকে ভয় পাচ্ছ অথচ ভয় পাওয়া দরকার ছিল আল্লাহকে যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন ইয়া রাসূল হে রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যত বিধান নাজিল করা হয়েছে একটাও গোপন করার দরকার নেই সাহসের সঙ্গে প্রতিটা বিধান আপনার উন্মতের কানে পৌঁছে দিন আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবে গ্যারান্টি দিচ্ছেন কে আল্লাহ যখন এই আয়াত নাজিল হলো ইতিহাসের কিতাবে সিরাতের কিতাবে স্পষ্ট লেখা আছে নবী পাহাড়দারের ব্যবস্থা উঠিয়ে দিলেন যুদ্ধে গেলেও পাহাড়দার রাখতেন না কারণ আল্লাহ বলেছেন তিনি আমাকে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি নেই যা আমাকে ধ্বংস করতে পারে যেই বান্দা আল্লাহর উপর ইমান আনবে তার ভেতরে অন্য আর কোনো কিছুর ভয় থাকবে না বরং আল্লাহ ছাড়া সকল তহবতের সঙ্গে সকল তহবত নিজামের সঙ্গে সে অকুত ভয় হিসাবে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেবে ইব্রাহিমের মতো বলবে ইন্না বুরা কুম আরে তোদেরকেও মানি না অমিম্মা তাবুদুন আমিন দুনিল্লাহ আর তোরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত শুরু করেছিস তাদেরকেও মানি না এমনকি ইব্রাহিম আলহ ইসলাম একটা কথা শুধু বলেছিলেন তার বাবাকে বলেছিলেন বাবা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তালা কোরআন এত জায়গায় যে বললেন ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো আল্লাহ কোরআন এটাও জানিয়ে দিলেন খবরদার সব অনুসরণ করো এই বিষয়টা বাদ দিয়ে অনুসরণ করো ইব্রাহিম আল্লাহর যত বড়ই নবী হোক না কেন এই জায়গায় তার অনুসরণ করা যায় নেই মা কান আলী নবী আমানু মা নবীর জন্য জায়েজ নেই যারা নবীর অনুসারী তাদের জন্য জায়েজ নেই কোন কাফের কোন মুশরিক কোন জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কারণ আল্লাহ তাদের জন্য চিরকালের শাস্তিকে অবধারিত করে দিয়েছে দুঃখজনক বাস্তবতা আজকাল তো নাস্তিক মালাউন সাতেমে রাসুল গোস্তাখ রাসুলের জন্য দোয়া করার লোকেরও অভাব হয় না তাদের জানাজার প্রসঙ্গ আসলেও অনেকে খুব আগ্রহের সঙ্গে এগিয়ে যায় জানাজা পড়লেই তো পকেট ভরবে অথচ এটা কোনোদিন নবীর আদর্শ না কোরআনের আদর্শ না ইব্রাহিম শুধু তার বাবাকে বলেছিলেন যে হে আমার বাবা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ইল্লা ইব্রাহিম আলী ইব্রাহিমের এই কথায় তোমাদের জন্য কোনো আদর্শ নেই এখানে এসে তাকে অনুসরণ করা যাবে না তাহলে ইমান ভাঙার তৃতীয় কারণ হলো এটা যে ইসলাম ছাড়া অন্য সকল কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে যারা সেগুলোকে মানে তাদেরকে অস্বীকার করতে হবে কেউ যদি ইসলামের পাশাপাশি অন্য কিছুকে মানতে চায় একসঙ্গে দুই নৌকায় পা দিতে চায় আল্লাহ যাতে রাজি থাকে শয়তানও যাতে বেজার না হয় এই ধান্দা করে কোনোদিনও তারা মুসলমান হিসাবে গণ্য হবে না তারা যতবারই কালেমা পড়ুক না কেন তাদের ইমান প্রতিবার নষ্ট হয়ে যাবে ইমান ভাঙার তিন কারণ ইমান ভাঙার চার নম্বর কারণ হলো সবগুলো কারণ বলার সময় নেই অল্প সময়ের মধ্যে মূল মূল দু একটা বিষয়ের দিকে আলোকপাত করে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব ইসলাম ছাড়া অন্য কিছুকে কেউ যদি কোনোদিন উত্তম মনে করে তারও ইমান নষ্ট হয়ে যায় আশরাফ আলী থানুই রহমতুল্লাহ আলী তারা কিতাবের মধ্যে লেখেন একজন বুজুর্গ ছিল আরবের মধ্যে সেই বুজুর্গ আল্লাহর অনেক বড় অলি ছিল বড় আলেম ছিল মানুষকে উপদেশ দিত সকলে তার প্রতি ভক্ত ছিল অনুরক্ত ছিল সেই মানুষটা যখন মারা গেল স্বাভাবিক নিয়মে তার জানাজা কাফন দাফন সব হয়ে গেল তাকে কবরের মধ্যে রাখা হলো কিছুকাল যাওয়ার পর যে কোনো কারণে সেই কবরটা পুনরায় এটা খনন করার প্রয়োজন দেখা দিল তারা যখন কবর খনন করলো দেখতে পেল কবরের ভেতরে সেই বুজুর্গের লাশ নেই বরং একজন মহিলার লাশ একজন যুবতী নারীর লাশ এবং সেই যুবতীকে দেখে মনে হচ্ছে যে সেই আরবের কোনো মহিলা না মধ্যপ্রাচ্যের কোনো মহিলা না বরং ইউরোপিয়ান একজন নারী তো এই কথা চারিদিকে ভাইরাল হয়ে গেল যে এত বড় একজন আল্লাহর ওলির কবর যখন খনন করা হলো স্বাভাবিক হলো তার ভেতরে তার লাশই পাওয়া যাবে আর যদি লাশ পচে গলে থাকে তাহলে কিছুই পাওয়া যাবে না কিন্তু তার ভেতরে একজন যুবতী নারীর লাশ কিভাবে আসবে তাও আবার এমন নারী যে এলাকারও না এই দেশেরও না আশপাশের দেশেরও না ইউরোপ আমেরিকার কোনো নারীর লাশ কিভাবে কেন এখানে থাকবে তো হজের মৌসুম ছিল এই ঘটনা শুনে অনেক হাজিরা সেখানে একত্রিত হলো যে এটা তো একটা দেখা দরকার এখানে মূল বিষয়টা কি যারা সেখানে এসেছিল তার মধ্যে লন্ডনের একজন ডাক্তার ছিল তো থানবির রহমতুল্লাহ আলী লেখেন যে সেই ডাক্তার সে সেই নারীকে দেখেই চিনে ফেললো সে বলল আর এই নারী তো আমার ক্লাসমেট ছিল সে খ্রিস্টান ছিল কিন্তু আমি তার সঙ্গে মিশেছি আমি তার স্বভাব চরিত্র সম্পর্কে খুব ভালো করে জানি যদিও সে পারিবারিকভাবে খ্রিস্টান ছিল কিন্তু ইসলামের প্রতি তার ভালোবাসা কাজ করতো সে ইসলাম নিয়ে স্টাডি করত ইসলাম নিয়ে রিসার্চ করত এবং এভাবে করতে করতে কোরআন নিয়ে গবেষণা করতে করতে রাসুলের সিরাহ নিয়ে অধ্যয়ন করতে করতে এক পর্যায়ে সে ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলল কিন্তু এই কথা তার ফ্যামিলির কেউ জানতো না সমাজের লোকও জানতো না বিষয়টা গোপন ছিল একমাত্র আমি এই বিষয়টা জানতাম কারণ আমি মুসলমান ছিলাম সে আমাকে এই বিষয়টা খুলে বলেছিল তাহলে এতটুকু তো বোঝা গেল যে এই নারী যদিও খ্রিস্টান কিন্তু সে মুসলমান ছিল হ্যাঁ আল্লাহ তাহলে অনুগ্রহ করে তার লাশ খ্রিস্টানদের কবরস্থান থেকে সরিয়ে এখানে আনতেই পারেন এতটুকু তো বোঝা গেল কিন্তু বুজুর্গের লাশ এখানে নেই কেন এটা তো একটা রহস্য গেল কোথায় এবার তারা সেই ডাক্তারকে দায়িত্ব দিল আচ্ছা একটা কাজ করেন যে বুজুর্গের লাশ এখান থেকে সরার তো কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না তাহলে আপনি যেহেতু এই মেয়েকে চেনেন আপনি কষ্ট করে দেশে ফেরার পর একবার তার দেশে যান যাওয়ার পর তার ফ্যামিলির লোকদের সঙ্গে কথা বলেন আর সুযোগ হলে তার কবরটাও সেখানে খনন করে দেখে আসেন যে আল্লাহ না করুক সেখানে আবার এই বুজুর্গের লাশ চলে গেল না তো তো সেই ডাক্তার চলে গেল দেশে যাওয়ার পর সময় সুযোগ করে সেই মহিলার দেশ ছিল ফ্রান্স সেই ফ্রান্সে গেল যাওয়ার পর তার বাবা মার সঙ্গে এই কথা শেয়ার করলো যে আমি তো আপনাদের মেয়ের লাশ দেখে এসেছি সে আরবের মধ্যে তারা তো শুনে অবাক কিভাবে আমার মেয়ের লাশ সে আরবের মধ্যে যাবে আমরা খ্রিস্টান আর আমরা নিজ হাতে তাদেরকে আমাদের কবরস্থানের মধ্যে সেখানে শয়ন করিয়ে দিয়েছি আরবের মধ্যে কিভাবে যাবে যখন এক কান দুই কান হয়ে খবর সেই ফ্রান্সের অধিবাসীদের মধ্যেও ছড়িয়ে গেল তো হিম্মত করে কিছু মানুষ সেই কবর খনন করার জন্য সেখানে গেল যাওয়ার পর আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে সেই কবর খনন করে দেখা গেল সেখানে সেই বুজুর্গের লাশ নাজুবিল্লাহ হিমিন্দা আলী এবার তো সবাই পেরেশান যে খ্রিস্টানের লাশ আরবে আর বুজুর্গের লাশ হলো সে ফ্রান্সে তাও খ্রিস্টানদের কবরস্থানে এটা কিভাবে সম্ভব তো তারা এখন চারিদিকে খোঁজ নেওয়া শুরু করলো যে কোন কারণে এই বুজুর্গের উপর আল্লাহরে আজাব চলে আসলো দুনিয়ার মধ্যেই তাকে লাঞ্ছিত হতে হতো এভাবে তো খোঁজ নিতে নিতে যেহেতু স্বামীর সম্পর্কে সবচেয়ে ভালো জানবে তার স্ত্রী কারণ দুনিয়ার মানুষের সামনে সামনে মানুষ চাইলে ভিন্ন রূপ প্রকাশ করতে পারে কিন্তু স্ত্রী তো নারী নক্ষত্রের খবরও জানে স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করা হলো আপনার স্বামী কেমন ছিলেন স্ত্রী জবাব দিল তিনি তো আল্লাহর বড় ওলি ছিলেন নামাজে ছিলেন তাহাজুদ গুজার ছিলেন সবকিছুই ঠিক ছিল তারা বলল তাহলে তো এরকম হওয়ার কথা না কোনো না কোনো একটা জায়গার মধ্যে নিশ্চয়ই সমস্যা ছিল এবার স্ত্রী বলল হ্যাঁ আমার যতটুকু মনে পড়ে একটা জায়গায় আমি তার সমস্যা পেয়েছি সেটা হলো শীতের দিন শীতের রাতে যখন আমার সঙ্গে মিলিত হওয়ার পর গোসল ফরজ হতো তো গোসল করার আগে আমি আমার স্বামীকে মাঝে মাঝে বলতে শুনতাম যে খ্রিস্টানদের ধর্ম কতই না উত্তম যে তাদের ধর্মে স্ত্রী সহবাস করলে গোসল করতে হয় না শুধু তার এই কথাটা আমার অন্তরে আঘাত করত কিন্তু প্রায় সময় আমি দেখতাম তার মুখ থেকে এই কথাটা বের হতো তো এবার সবার সামনে স্পষ্ট হয়ে গেল এই বুজুর্গ যদি আল্লাহর বড় বলি ছিল দুনিয়ার মানুষটা তাকে নামাজই তাহাজ গুজার সব ভাবেই চিনত কিন্তু তার মধ্যে কুফরের একটা বিষয়ের উপর সন্তুষ্টি ছিল যে খ্রিস্টানদের ধর্মের একটা বিধান হলো বিধান মানে তাদের একটা আচার আচরণ হলো তারা স্ত্রী সহবাস করার পর গোসল করার প্রয়োজনীয়তা অনুধাবন করে না তো এই কারণে আল্লাহ তালা তাকে এভাবে লাঞ্ছিত করলেন তার ইমান যে নষ্ট হয়ে গিয়েছে সে যে আসলে ভেতরে ভেতরে খ্রিস্টান হয়ে গিয়েছে আল্লাহ দুনিয়ার মধ্যে এটা প্রকাশ করে দিলেন তো থানবির রহমতুল্লাহ আলী বর্ণিত এই ঘটনার আলোকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় কোন মানুষ যদি মুসলমান থাকে তার আমলও ঠিক আছে তার ইমান সবগুলো বিষয় ঠিক আছে কিন্তু জীবনের কোন ক্ষেত্রে সে কুফরের কোন বিধানকে কুফরের কোন প্রতীককে উত্তম মনে করে আর ইসলামের কোন বিধানকে অপছন্দ করে তার ভেতরে আর ইমান থাকে না আজকাল তো আমরা অনেক মডারেট মুসলিম কেমন দেখতে পাই ইসলামের সব মানে কিছু কিছু জায়গায় আসলে চুলকানি শুরু হয়ে যায় তারা বলে তোমার ইসলাম তোমার মসজিদে থাকো মাদ্রাসায় থাকো কিন্তু খবরদার রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ আসলে কোরআনের কথা বলা যাবে না সুন্দর কথা বলা যাবে না ইসলামের কথা বলা যাবে না কারণ এটা সেকুলার রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না আরে বলে কেন এরকম কথা বিচারের প্রসঙ্গ আসলে যখন তার সামনে বলা হয় ইসলাম এই ক্ষেত্রে এই বিচারের বিধান দিয়েছে সে বলে আর রাখো কোরআনের কথা রাখো ইসলামের কথা আমার সমাজে যে বিধান চলে সেভাবেই তার বিচার করা হবে এই ক্ষেত্রে কোরআন মানি না কেউ বলে ইসলামের সব মানি কিন্তু ইসলাম যে জিনাকার যদি বিবাহিত হয় তার শাস্তি দিয়েছে পাথর মেরে হত্যা করতে হবে এটাকে তো মধ্যযুগীয় বর্বরতা মনে হয় মাঝে মাঝে দেখবেন সৌদিতে যদি হত্যার বদলে হত্যার শাস্তি তাদের যদিও অনেক ক্ষেত্রে ইসলাম নেই বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইসলাম রয়ে গিয়েছে কেউ যদি কাউকে হত্যা করে খুনিকেও তারা শাস্তি স্বরূপ হত্যা করে ফেলে যেটাকে কিসস বলা হয় হত্যার বদলে হত্যা যখন এরকম কোন কিসস সেখানে প্রয়োগ করা হয় বাংলাদেশের অনেক সুশীল দেখবেন পত্রপত্রিকার মধ্যে লেখালেখি করতে থাকে এটা হলো মধ্যযুগীয় বর্বরতা নওয়াজ আলী ইসলামকে বলে মধ্যযুগীয় বর্বরতা কেউ যদি ইসলামের সব মানে কিন্তু এই একটা বিচারের ক্ষেত্রে এসে বলে এটা হলো মধ্যযুগীয় বর্বরতা সে আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় এমন কি কোন কোন নরধম কোন কোন কুলাঙ্গার তো এমন আছে যারা সন্ত্রাসের বিরোধিতা করতে করতে জিহাদের বিরোধিতা করে ফেলে অথচ আল্লাহ কোরআনে বলেছেন সুরায় বাকার মধ্যে স্পষ্ট ভাবে কুতিবা আলাইকুমুল কিতাল ওহুয়া কুরহুল্লাকুম তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে আর এটা তোমাদের কাছে অপছন্দনীয় যার কাছে অপছন্দনীয় সে আর মুসলমান থাকার উপযুক্ত থাকে না এমনকি কোরআন তো জানিয়ে দিয়েছে আম হাসিবতুম আন জান্নাতে চলে যাবে এখনো আল্লাহ জানেন না তোমাদের মধ্যে কে কে জিহাদ শরিক হয়েছে এক সাহাবি এসে রাসুলকে বললো ইসলামে সব মানি সব করতে পারবো দুইটা কাজ করতে পারবো না সৎকা দিতে পারবো না আর জেহাদ করতে পারবো না রসুল বললেন আরে নরধম সৎকাও দিতে পারবে না জিহাদও করবে না কিসের দ্বারা জান্নাতে প্রবেশ করবে তাহলে জিহাদ ইসলামের পবিত্র বিধান এমনকি হাদিস বলেছে সানামিল ইসলাম ইসলামের সর্বোচ্চ শিখর হলো জিহাদ এখন কেউ যদি সন্ত্রাসের বিরোধিতা করতে গিয়ে তার গোপন এজেন্ডা গোপন মিশন বাস্তবায়ন করার জন্য জিহাদের বিরোধিতা করে ইমান থাকবে অথবা জিহাদের সংজ্ঞা পাল্টে ফেলে জিহাদকে বিকৃত হিসাবে উপস্থাপন করে ভেতরে ইমান থাকবে জিহাদ জিহাদি কোরআনে চারশো চৌরাশির চেয়ে অধিক আয়াত আল্লাহ নাজিল করেছেন জিহাদের ব্যাপারে হাজার হাজার হাদিস এসেছে জিহাদের ব্যাপারে আমার নবী নিজে সাতাশটা জিহাদে অংশগ্রহণ করেছেন কিন্তু আজকাল জিহাদের কথা শুনলে অনেকের ভেতরে বিরক্তি ভাব জাগে এই যে এখানে জিহাদ শব্দটা আমি বারবার উচ্চারণ করছি আল্লাহ না করুক কিছু মানুষের ভেতরে বিরক্তি যাচ্ছে কারো ভেতরে ভয় যাচ্ছে আর কারো কলিজার মধ্যে আগুন জ্বলছে এতক্ষণ যা বলেছে সব ভালো লাগলো কিন্তু এগুলো আবার কি শুরু করলো তারা জিহাদ এবং সন্ত্রাসকে সমর্থক শব্দ হিসাবে দুনিয়ার মধ্যে স্টাবলিশ করতে চায় অথচ জিহাদ হলো পবিত্র বিধান আর সন্ত্রাস হলো হারাম কোথায় হারাম আর কোথায় হলো ইসলামের পবিত্র বিধান নাওয়াজ তাহলে ইসলামের কোনো একটা বিধানকে যদি কেউ অপছন্দ করে অথবা কুফরের কোনো একটা বিধানকে কোনো একটা প্রতীককে যদি উত্তম মনে করে সেটার প্রতি ভালোবাসা কাজ করে আরে ভিতরে ইমান আর থাকে না মুসলমানের চেতনা কেমন ছিল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এই উন্মতের শেষ নবী দুনিয়ার বুকে আগত আল্লাহর শেষ নবী আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য দান করেন ওমর রদি আল্লাহ আনহু প্রত্যেক নামাজের পর দোয়া করছে আল্লাহ জুকনি শাহাদাতান ফি সাবিলিক আয় আল্লাহ আপনার পথে শহীদ মৃত্যু দান করেন আর মুসলমান এই যুগে এসে বলে খবরদার আল্লাহ শাহাদাত দিয়েন না কষ্ট হবে ব্যথা লাগবে আমার মায়ের কোল খালি হবে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান এতিম হবে আমি তো চাই অ্যাপোলো আর স্কোয়ারের মধ্যে আমার মৃত্যু হোক এক সুন্দরী নার্স একদিকে এসে সেলাইন পুশ করতে থাকুক আর একজন ইনজেকশন দিতে থাকুক আর একজন ডাক্তার বুকের উপর জোরে পাম্প করতে থাকো এই মৃত্যু তো আমার পছন্দ খবরদার শাহাদতের মৃত্যু দিয়ে না তো মুসলমানের অবস্থা হয়ে গিয়েছে এরকম আরে কোন মানুষ যদি সন্ত্রাসের বিরোধিতা করতে গিয়ে জীবনে ভুলেও কোনোদিন জিহাদের বিরোধিতা করে ফেলে তার ভেতরে ইমান থাকবে না কারণ জেহাদের প্রথম প্রশিক্ষণ দিয়েছেন স্বয়ং আল্লাহ যেহেতু জেহাদ শুরু করেছেন আল্লাহ যতদিন আল্লাহ এটাকে শেষ না করবেন ততদিন পর্যন্ত এটা শেষ হবে না হ্যাঁ একটা সময়ে জেহাদ শেষ হয়ে যাবে কখন কেয়ামতের আগে না কেয়ামতের সময় না বরং যখন দাজ্জাল ধ্বংস হবে ঈসা আলি ইসলাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন তারপরে জেহাদের বিধান থাকবে না তখন আর জেহাদের প্রয়োজন হবে না কিন্তু তার আগ পর্যন্ত জেহাদ চলবে আল্লাহ তালা বদরের ময়দানে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছিলেন ফেরেস্তা তো সব জানে জিহাদ তো করেনি কোনোদিন জিহাদ তো করতে জানে না আল্লাহ তালা সুরায় মোহাম্মদের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ নিজে প্রশিক্ষণ শিখিয়ে দিলেন যে ফেরেস্তারা কিভাবে জিহাদ করবে আমি বলে দিচ্ছি করবে আর প্রত্যেক জোড়ায় জোড়ায় মারবে যে জেহাদের প্রশিক্ষণ স্বয়ং আল্লাহ দিয়েছেন যতদিন আল্লাহ থাকবেন যতদিন ইসলাম থাকবে যতদিন কোরআন থাকবে জেহাদও থাকবে তোমরা যতই জেহাদের বিরোধিতা করো না কেন কোনোদিন জেহাদ বন্ধ করতে পারবে না কারণ সেই হাদিসের মধ্যে রসুল বলেছেন সেই মুসলিম শরীফের হাদিস তাদের কারণ তাদের সাহায্য স্বয়ং আল্লাহ করেন তো যেটা বলছিলাম ইমান ভাঙার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো ইসলামের কোন বিধান নিয়ে যদি আমার চুলকানি থাকে আমার ভেতরে অপছন্দনীয়তা থাকে বিরক্তি থাকে অথবা কুফরের কোন বিধান কুফরের কোন নেতা কুফরের কোন প্রতীক কুফরের কোন তন্ত্রমন্ত্র কুফরের কোন মতবাদ তার উপর যদি আমার মহব্বত আমার ভালোবাসা আমার দুর্বলতা থাকে আমি আর মুসলমানদের কাতারে থাকার উপযুক্ত থাকব না তো এজন্য বাঁচতে চাইলে মুসলমান ইমান নিয়ে দুনিয়াতে বাঁচতে চাইলে আর ইমান নিয়ে মরতে চাইলে ইমান ভাঙার কারণ খুব ভালো করে জানতে হবে আর নিজের সঙ্গে মিলাতে হবে আল্লাহ না করুক আমার মধ্যে আবার কোনো একটা কারণ নেই তো কারণ জামানা তো ফেতনার জামানা রাসুলি তো বলে গিয়েছিলেন রাজুল ফিহা মুমিনা কাফিরা মুমিনা কাফিরা মানুষ সকালে থাকবে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের এমন এমন কথা বলবে এমন এমন কাজ করবে নিজের অজান্তে ইমান বের হয়ে যাবে আবার আরেক কথার কারণে আবার কালিমা পড়ার কারণে ভেতরে ঈমান আসবে তো ইমান তো এই জামানায় কত পাতার পানির মতো যদি ইমান ভাঙার কারণ না জানি ইমান নিয়ে কবরে যাওয়ার আশা করাও বৃথা হয়ে যাবে আজকে অল্প সময়ের মধ্যে মাত্র চারটা কারণ সম্পর্কে আলোচনা করলাম ইচ্ছা ছিল দশটা কারণ সম্পর্কে আলোচনা করার আল্লাহ যদি আর কখনো মোলাকাত করেন ইনশা আল্লাহ বাকি বিষয়গুলো সম্পর্কে আলোচনা হবে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিআ